السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী ও অনুষ্ঠানে পূর্বে আমরা সাহি মুসলিমের হাদিসের আলোকে একটি কাহিনী শুনছিলাম দাজ্জালের কাহিনী সাহাবি তামিম আদারি রাদি আল্লাহু বললেন আমরা সমুদ্রের গভীরে যখন চলে গেছি সমুদ্রের ঢেউয়ে আমাদের গতি হারিয়ে আমাদের পথ হারিয়ে ভিন্ন দিকে আমরা চলে গেছি সেই ভিন্ন দিকে চলে গেলে কোনো এক দ্বীপের পার্শ্বে গিয়ে আমাদের নৌকা বা স্টিমারকে সেখানে আমরা রেখে সে দ্বীপে উঠলাম সে দ্বীপে উঠেই এমন একজন ব্যক্তিকে আমরা দেখলাম এমন একটা প্রাণীকে আমরা পেলাম যার গোটা শরীর এমনইভাবে বড় লোমে ভরে গেছে যে তাকে কোন দিকে তার চেহারা আর কোন দিকে তার পিঠ এটি বোঝাও খুব কঠিন সে ব্যক্তির কাছে আমরা গেলাম অদ্ভুত আকৃতির ব্যক্তি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম কে আপনি তিনি আমাদেরকে জবাব দিলেন আনা আল জাসা আমি হলাম গোপন তথ্য সংগ্রহকারী ব্যক্তি আমি একজন সিআইডি কার জাসাস কার সিআইডি সে হচ্ছে দাজ্জালের পক্ষ থেকে গোপন তথ্য সংগ্রহকারী একজন ব্যক্তি আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে দাজ্জাল কোথায় তাহলে দাজ্জাল কোথায় সে আমাদেরকে দাজ্জালের পরিচয় দিল বলল যে অমুক জায়গায় গেলে সেখানে আপনার দাজ্জালকে পেয়ে যাবেন মাসিহাদ দাজ্জালকে তার সাক্ষাৎ করতে পারবেন তার নির্দেশনা অনুযায়ী আমরা সেই জায়গায় গেলাম গিয়ে দেখলাম যে সেখানে এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ বিশাল দেহ আকৃতির মানুষ যার হাতগুলি যেন কাঁধে আবদ্ধ হয়ে রয়েছে এবং সেখানেও যেন তাকে বেঁধে রাখা হয়েছে আমরা তার কাছে গেলে সেও আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা কথা থেকে এসেছি কিভাবে এসেছি আমরা তাকে বললাম যে আমরা পথ ভুল করে এভাবে চলে এসেছি অমুক জাসাস বা সিআইডি আমাদেরকে এ পথ দেখালে আমরা এখানে এসেছি আপনার সাথে দেখা করার জন্য জিজ্ঞাসা করল যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি কী বিভিন্ন তথ্য তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু ও তার সাথীদের কাছ থেকে সেই আবদ্ধ ব্যক্তি জানার চেষ্টা করল সেগুলি জানার পরে সে মন্তব্য করল যে পরিস্থিতি এখন এই পর্যায়ের যখন এই ধরনের পরিস্থিতি এসে যাবে তখন আমি সেখানে যাব সেই এলাকায় আমি বিচরণ করব তবে মাত্র দুটি জায়গা সেই দুটি জায়গাতে আমার কখনো প্রবেশ করা সম্ভব হবে না একটি হচ্ছে মক্কা আরেকটি হলো মদিনা এ দুই জায়গায় আল্লাহ তালার পক্ষ থেকে মক্কা মদিনায় বিশেষ ফেরস্তা তারা পাহারায় নিযুক্ত থাকবেন আমি যখন এই মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করব সেই ফেরস্তারা আমাকে ফিরিয়ে দেবেন সে ব্যক্তি এইভাবে এই বিস্তারিত বর্ণনা সাহাবি তামিমাদ্দারি এবং তার সঙ্গী সাথীদের মাঝে তুলে ধরল ওই কথাগুলি যখন সেখান থেকে আবার ফিরে আসলেন তামিমাদ্দারি এবং তার সাথীবর্গ এসে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে বিষয়গুলি জানালে এই কথাগুলি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সকল সাহাবিদেরকে সামনে রেখে তাদেরকে সেগুলি শোনালেন এ হাদিস বা এই ঘটনা এই কাহিনীটি আমাদেরকে যেন বলে দিচ্ছে যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেই দাজ্জালের ফেতনা থেকে যেই দাজ্জালের পরীক্ষা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন সেই দাজ্জাল এটি কোনো স্বভাব বা কৃষ্টি কালচার ও আক্রমণের নাম নয় বরং এই দাজ্জাল একটি প্রাণী এই দাজ্জাল সে মানুষ যে মানুষের মতো কথা বলবে যে মানুষের মতো চলাফেরা করবে তবে তার বিশেষ কিছু ভিন্ন বৈশিষ্ট্য থাকবে তাকে চেনার জন্য মমিন যারা তারা চিনে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তার দুটি চোখ থাকবে একটি চোখ হবে বাঁকা উপরে যেন ফুলে রয়েছে এক চোখা এবং বলেন যে তার অন্য বর্ণনায় এসেছে তা তার দুই চোখের মাঝে লেখা থাকবে কা ফা রা সে কাফের মুসলিম নয় এই দাজ্জাল সে বিভিন্নভাবে মানুষ মৌমিনদের সামনে উপস্থিত হবে উপস্থিত হয়ে মৌমিনদেরকে বলবে আমি তোমার রব তুমি আমার প্রতি ইমান আনো আমাকে রব বলে স্বীকার করো যদি আমার প্রতি ইমান আনো তাহলে এই আমার কাছে রয়েছে জান্নাত এই জান্নাকে জান্নাতে তোমাকে স্থান দেব আর যদি আমার প্রতি ইমান না আনো তাহলে এই রয়েছে আমার আরেক হাতে জাহান্নাম এই জাহান্নামে তোমাকে স্থান দেব সেই দাজ্জালের এই নির্দেশে যারা তার প্রতি ইমান এনে ফেলবে সেই জান্নাত পাওয়ার জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন প্রকৃতপক্ষে দাজ্জালের যে জান্নাত সেটাই হচ্ছে জাহান্নাম আর দাজ্জালের যে জাহান্নাম সেটাই হচ্ছে জান্নাত কারণ দাজ্জাল যেমন মিথ্যা সে রব নয় তার জান্নাতও তেমন মিথ্যা তার জাহান্নামও তেমন মিথ্যা রব হচ্ছেন আল্লাহ সুবহানা হুয়া আলা পৃথিবীতে যত এসেছে সেই নমরুজ দাবি করেছে রবের কখনো রব হিসাবে কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি সকলেই মিথ্যুক সকলেই মিথ্যা রব সত্যবাদী সত্য রব হলেন একমাত্র আল্লা সুবহান হুয়া তালা সুবহান হুয়াতালা দাজ্জালকে এই সুযোগটি করে দেবেন এজন্যই সেই কঠিন পরিস্থিতিতে মমিনেরা যেন তাদের ইমানের ওপর অটল থাকতে পারে কারা তাদের ইমানে অটল থাকবে এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্যই আল্লাহ সুবহান হুয়া দাজ্জালকে এতটুকু বিভিন্ন আকৃতি বিভিন্ন রূপ ধারণ করার তাকে সুযোগ দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং দাজ্জাল একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লাহ আলিহসাল্লাম আরেকটি সহি হাদিসে এসেছে তিনি বলেন কেয়ামত কখনোই প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না বড় বড় এই দশটি আলামত প্রকাশ পায় সেই দশটি আলামতের মাঝে একটি হচ্ছে ঈসা আলি সালাতুসাল্লাম এর আগমন ঈসা আলি সালাতুসাল্লাম তিনি পৃথিবীতে রাসুল হিসাবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে সংরক্ষণের জন্য তুলে নিয়েছেন তিনি এখনো জীবিত রয়েছেন মৃত্যুবরণ করেননি আল্লাহ সুবাহানা হুয়া তালা আবার তাকে পৃথিবীতে নিয়ে আসবেন তবে পৃথিবীতে তিনি আবার আসবেন নবী রাসুল হিসাবে আসবেন না তিনি আসবেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন কার্য পরিচালনার উদ্দেশ্যেই আল্লাহ সুবহান আল্লাহ তাকে নিয়ে আসবেন তার নবত রাসালত হিসাবে নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই দশটি গুরুত্বপূর্ণ বড় আলামতের একটি হচ্ছে ঈসা আলি ইসলামের আগমন সেই বড় আলামতের মাঝে আরেকটি হলো দাজ্জালের আগমন সেই দাজ্জাল কোনো কালচারের নাম নয় দাজ্জাল কোনো সাধারণ আক্রমণের নাম নয় দাজ্জাল একজন ব্যক্তি একজন মানুষ ভিন্ন প্রকৃতির ভিন্ন স্বভাবের ভিন্ন বৈশিষ্ট্যের যাকে আল্লাহ সুবহান মমিনদের ইমানকে যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষার জন্য প্রেরণ করবেন অতএব দাজ্জালের বিষয়ে আমাদের অবশ্যই সহি হাদিসের আলোকে যেভাবে তার কাহিনীগুলি এসেছে তার বর্ণনা এসেছে আমরা সেভাবেই তাকে চিনব সেভাবে তাকে জানব এবং তার ফেতনা থেকে আশ্রয়ের জন্য আল্লাহ সুবাহ হাত আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব সুপ্রিয় দর্শক শ্রোতা তবে প্রসঙ্গে আরও একটি কথা আমরা স্মরণ করে দিতে চাই হাদিসের আলোকে বোঝা যায় যা দাজ্জাল দুই ধরনের কারণ দাজ্জাল শব্দের অর্থ হল মিথ্যুক যে মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নেয় মিথ্যা কাজ করে সেই হচ্ছে দাজ্জাল অন্য সহি বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সৈয়াকুরুজফি আখির জামানি দাজ্জালুনা কেদাবুন না কুম্বে আহাদিস মালম উহ আন্তুম ওয়ালা আবা উকুম জেনে রাখো শেষ সময়ে এমন কিছু মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা তোমাদের কাছে হাদিসের নামে এমন এমন কথাগুলি শোনাবে যে কথাগুলি তোমরাও কোনো দিন শোনি তোমাদের পূর্বপুরুষেরাও কখনো শোনেনি রাসুল সাল আলী হুসাল্লাম এর মাধ্যমে যেন বোঝাতে চাইলেন যে সেই দাজ্জাল দুই শ্রেণীর এক শ্রেণী হল যারা মিথ্যুক যারা ইসলামের নামে মিথ্যা প্রচার করবে রাসুলের হাদিসের নামে মিথ্যা বর্ণনাগুলি আজকে সমাজে ছড়িয়ে দিবে এরাও হল এক শ্রেণীর দাজ্জাল যেই দাজ্জালের বলা যেতে পারে তার আগমন অহরহ ঘটে গেছে রয়েছে আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজেদেরকে অনেক বড় আলেম বলেও দাবি করেন বা নিজেদেরকে অনেক বড় গাউস কুতুব পীর মুর্শিদ বলে বুজুর্গ বলে দাবি করেন কিন্তু তারা ইসলামের নামে যখন কিছু বলেন সেগুলি করান এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্ভরযোগ্য হাদিস থেকে হয় না বরং সেগুলি তাদের মন গড়া নিজস্ব তৈরি করা বানাওটি ভিত্তিহীন কথাগুলি তারা বলে থাকেন এটাই মূলত আরেক ধরনের দাজ্জালের কাজ যেই দাজ্জালদের বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা দিয়েছেন তো এটা হলো এক শ্রেণীর দাজ্জাল এই দাজ্জালের আগমন ঘটেছে যেমন বলা যেতে পারে এক দাজ্জাল তিনি বললেন যে তার মেয়ে নাকি আল্লাহ সুবাহানা হুয়া তালাকে স্বপ্নে একজন দাড়ি কাটা যুবকের মতো দেখেছে নাওজুবিল্লাহ এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে সে দাজ্জাল ছাড়া আর কিছুই নয় সেই ব্যক্তিও বলে যে সেই ব্যক্তি নাকি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কলিজার টুকরা ফাতেমা আল্লাহ আনহাকে বিয়ে করেছে নাউজবিল্লা এই লোক যতই সে নিজের বুজুর্গির দাবি করে না কেন কোনো সন্দেহ করার সুযোগ নেই সে একজন বড় দাজ্জাল ছাড়া বড় মিথ্যুক ছাড়া মিথ্যাবাদী ছাড়া কিছুই নয় ইসলামের নামে সে সমাজে মিথ্যা ও বিভ্রান্তিকর কথাগুলি আজকে ছড়াচ্ছে এও হলো এক প্রকার দাজ্জাল এ দাজ্জালদের থেকে আমাদেরকে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে দ্বিতীয় প্রকারের দাজ্জাল সেটাও একজন মানুষ কোনো কালচারের নাম নয় কোনো আক্রমণের নাম নয় কোনো স্বভাবের নাম নয় কোনো আগ্রাসনের নাম নয় সেটাও একজন মানুষ যার কিছু দৈহিক বৈশিষ্ট্যের কথাও আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম উল্লেখ করেছেন সেই দাজ্জালের যখন আগমন ঘটবে তার ফেতনা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি খুবই যেন কঠিন বিষয় হবে প্রকৃত ইমানদার যারা আল্লাতে বিশ্বাসী তাদের পক্ষেই সম্ভব হবে সেই দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া আর যাদের মাঝে রয়েছে দুর্বলতা মোনাফেকি তারা হয়তো বা সেই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার সুযোগ তাদের হবে না যেমনইভাবে তারা মোনাফেক হিসাবে ইমানের পরিচয় দেয় ঠিক তেমনইভাবে তারা দাজ্জাল সেই কাফেরও তার কাছে দাজ্জাল তার কাছে বা তাদের তারা দাজ্জালের কাছেও সেই ধোকায় জড়িয়ে যাবে ধোকায় পড়ে যাবে ফলে আল্লাহর প্রতি তাদের ইমান হারিয়ে ফেলে দাজ্জালকে তারা মেনে নিবে সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেই দাজ্জালের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যেই দাজ্জালের কথা আমাদেরকে সতর্কবাণী রাসুল সাল্লাহ ইসলাম চার জীবদ্দশায় দিয়েছেন আমাদেরকে সে বিষয়টি ভালোভাবে সচেতন হয়ে পরিপূর্ণভাবে ইমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য সবসময় সচেষ্ট হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটি বিষয় আরেকটু স্মরণ করে দিতে চাই আপনি যদি সেই ইসলামের নামে অপপ্রচারকারী দাজ্জাল থেকেও বাঁচতে চান আর সেই বড় দাজ্জাল কেয়ামতের পূর্ব মুহূর্তে যার আগমন ঘটবে সেই দাজ্জালের ফেতনা থেকেও বাঁচতে চান তাহলে আপনাকে কয়েকটি পদক্ষেপ অবলম্বন করতে হবে প্রথম বিষয় আল্লাহ সুবহান হুয়া তালার কাছে এ সকল দাজ্জালের আক্রমণ থেকে আশ্রয় চাইতে হবে কারণ তিনি মাত্র আমাদেরকে এ দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় দিতে পারেন এছাড়া আর কেউ দিতে পারে না তাই তার কাছে রাসুল সাল্লাহ ইসলামের সন্না অনুযায়ী রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের শিখানো নিয়ম অনুযায়ী আল্লাহর কাছেই সকল প্রকার দাজ্জাল থেকে আশ্রয় কামনা করা এটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এ দাজ্জালের ধোকা থেকে বাঁচার জন্য এ দাজ্জালের মন গড়া মিথ্যা কথা থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনাকে সব সময় ইসলামের বিষয়ে আশ্রয় নিতে হবে আল্লাহর বাণী আল কোরআনুল করিম এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সহি হাদিস আল্লাহর কোরআন এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সহি হাদিস এ দুটির আলোকেই আপনাকে ইসলাম মেনে নিতে হবে ইসলামের বিষয়গুলিকে নিশ্চিত করতে হবে তাহলে আশা করা যাবে যে সকল দাজ্জালের দাজ্জালি থেকে আপনি মুক্তি মুক্ত হতে পারবেন আপনি তাদের ফেতনা থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হবেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সব সময় ইসলামের যে কোনো বিষয়ে আপনি কিছু জানতে চাইলেই আপনার চিন্তাটা হতে হবে আপনার জিজ্ঞাসাটা হতে হবে আমি ইসলামের এই আবাদত সম্পর্কে জানতে চাই কোরআন এবং সহি হাদিসের আলোকে ইসলামের এই বিধিবিধান সম্পর্কে জানতে চাই কোরআন এবং সহি হাদিসের আলোকে ইসলামের এই আবাদতগুলি আমি পালন করতে চাই কোরআন এবং সহি হাদিসের আলোকে আপনার মাঝে যখন এই জিজ্ঞাসা থাকবে আপনার মাঝে যখন এই চিন্তা থাকবে আপনি যখন এই ক্ষেত্রে সচেতন হবেন তখন এই আল্লাহ সুবাহানা হুয়া তালা এই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে রক্ষা করবেন বলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব ইসলামের বিষয়টি এমন নয় মন গড়া ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানা হুয়া আলা মানুষ যেন সঠিক নির্ভরযোগ্য বিষয়ের উপর সুপ্রতিষ্ঠিত হতে পারে সঠিক ইমানের উপর অটল থাকতে পারে ধোকা থেকে বাঁচতে পারে এজন্যই আল্লাহ সুবহান হওয়া তা তালা এ সমস্ত দাজ্জালের মাধ্যমে মমিনদেরকে পরীক্ষা করেন আর এই পরীক্ষা থেকে বাঁচার পরীক্ষা থেকে মুক্তির আপনার জন্য একটি পথ যার কাছে যা শুনবেন ইসলামের নামে সেদিকে আপনি দৌড়াবেন তা হতে পারে না আপনি যখনই শুনবেন কোরআন ও সহি হাদিসের আলোকে তাহলে সেটাকে আপনি গ্রহণ করবেন সেটাকে আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার দাজ্জালের ধোকা থেকে বা ইসলামের যারা অপপ্রচারকারী তাদের ধোকা থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ সুবহান হাত আল্লাহ সেই আলোকে আমাদেরকে ইসলামের বিষয়গুলি মেনে চলার এবং আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু